নৈবাত্মনো প্রভুরয়ং নিজলাভপুর মানম জনাদবিদুষ করুণ जब याद जनो भगवते प्रमाणम् तच्चात्मने प्रतिमुखस्य यथा मुखस्य তৃতীয় ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী গোপাল জানিয়েছেন বদ্ধজীব নিজের দোষ দর্শন করতে পারেন বদ্ধজীব বদ্ধ অবস্থায় কখনই নিজের দোষ দর্শন করতে পারে শিল সরস্বতী ঠাকুর জানিয়েছেন এই মহামায়ার কারাগার থেকে এক বদ্ধজীবকে উদ্ধার করতে গেলে গৌরীয় মঠের এক একজন সদস্য যারা আছেন তারা গ্যালন গ্যালন রক্ত ব্যয়ের জন্য প্রস্তুত থাকবেন এই সমাজের বদ্ধজীবগুলোকে উদ্ধার করার জন্য তারা সর্বদাই প্রস্তুত থাকবেন নচেত পরোপকার এই কথার যে তাৎপর্য বাস্তব বিপ্লব রুড়ি ভিত্তিতে আমরা জানতে পারি অবিদ্য দ্রুড়ি প্লাবিত এই বিশ্বে এক এক শব্দের যে অর্থ প্রতিভাত হয় সেইটাই সেই বিদ্যৎ রুড়ি ভিত্তিতে যে অর্থ আমাদের কাছে উপস্থিত করে তার অভিজ্ঞানতা লাভ করবার জন্য সগুরু মেধাবী গেছে গুরুচরণের আশ্রয় নেওয়া দরকার হয় আমরা রূপবাদের বংশধর আমাদের জীবনের উদ্দেশ্য হল শ্রীলরূপ গোস্বাইপাদের চরণের ধুলিকণা রূপে আমরা পরিচয় দান করে থাকি শ্রীমদ রূপ পদাম্বুজ ধুলির স্বামী জন্মে জন্মে যখনই প্রথম শ্লোকের উচ্চারণ করলাম শিল প্রহ্লাদ মহারাজ শূন্যদেবের কাছে প্রার্থনা করেছেন সেই শ্লোকের সুন্দর ব্যাখ্যা করতে গেলে অনেক সময় লাগে শ্লোক কি অর্থ প্রকাশ করছেন তার কিঞ্চিত আলোচনা করা দরকার সেখানে বলছেন নৈবাত্মনো প্রভুরয়ম নিজলা নৈবা ఆత్మను ప్రభురయం నిజలాభకుర్ మానం జనాదవిదుషోకుర్ణ जद्याद जनो भगवते विदधी त्वमानम् তচ্ছাত্মনে প্রতিমুখস্যতানুপস্থিত তিনি গুরু হবেন তিনি বৈষ্ণব হবেন যার বহির জগৎ থেকে কিছু প্রাপ্তির কোন আশা নাই নৈবাত্মনা প্রভুরয়ম নিজ লাভ তিনি নিজ লাভ সন্তুষ্ট আছেন তিনি গুরু যদিও এই শ্লোকের মধ্যে নৃসিংহদেবের সম্বন্ধে প্রহ্লাদ মহারাজ বলেছেন কিন্তু পারম্পর্যক্রমে প্রভুর কৃপা যারা প্রাপ্ত হয়েছেন তাদেরকেও আমরা প্রভু বলি গুরু বলি তাদের সম্বন্ধে এই কথা প্রযোজ্য জগতের যত লোক লাভ পূজা প্রতিষ্ঠা দেবেন আপনাকে গুরু সম্মান দেবে শ্রী সরস্বতী ঠাকুর জানিয়েছেন যে হরিভজনের ফলে স্বাভাবিকভাবেই আপনাদের কাছে বিপুল লাভ পূজা প্রতিষ্ঠার জঞ্জালের মতো উপস্থিত হবে সেইগুলো নিয়ে ব্যস্ত হবেন না এগুলো নিয়ে ব্যস্ত হয়ে বললে সমস্ত গুরুত্ব নাশ হয়ে যাবে সব নাশ হয়ে যাবে শাস্ত্র ভাগবতী মহাপুরাণের এই সপ্তম শ্লোকের আলোচনা অনেক সময় লাগে শ্রীমদ ভাগবতী মহাপুরাণের আরেক শ্লোকে সুন্দর পায় কাস্তৈব হেত প্রজতে ততো বিদ নলাভতে ভ্রমতাম পরিয়ধ তস্তৈব হেত প্রজতে ততো বিদ নলাভতে ভ্রমতাম পরিয়ধ কাল্যাধতে দুঃখবত অন্যত সুখম কালের সর্বত্র কবীর রংহসা কালের যে ভয়ঙ্কর গতি আইনস্টাইনকে প্রশ্ন করা হয়েছিল বৈজ্ঞানিক তাকে বলা হয়েছে আইনস্টাইন বা ডিউ মিন বাই টাইম সময় কাকে বলে আইনস্টাইন বলেছিলেন time is nothing that movement এগিয়ে যাওয়া যেটা মহারাজ ব্যাখ্যা করেছেন সমস্ত কিছু চেঞ্জেবল তোমার শরীরের পরিবর্তন হচ্ছে জগতে যত বস্তু আছে সব পরিবর্তন হচ্ছে স্থির বস্তু গুরু সেটা বলতে গিয়ে এই শ্লোকে খুব দুঃখের সুখে বলছেন আমাদের জন্য দুঃখ প্রকাশ করছেন বাস্তবিক যারা তত্ত্ববিদ গুরু তত্ত্ববিদ তত্ত্ববাদী নয় ভাষণ দেন না তত্ত্ববিদ তত্ত্বকে অনুভব করেছেন সেই রকম তত্ত্ববিদ পুরুষ কি করেন এই চৌদ্দ ভুবনে যাতায়াত করতে করতে যে বস্তুটার জন্য তোমরা পাগল হয়ে যাচ্ছ যে বস্তুগুলো লাভ করার জন্য তোমরা খ্যাপা হয়ে যাচ্ছ পাগল হয়ে যাচ্ছ তত্ত্ববিদ পুরুষ যারা আছেন এই চৌদ্দ ভুবনের মধ্যে কোনো বস্তু তারা আশা করে না শ্রীরা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বী প্রভা জানিয়েছেন যে বৈষ্ণব হলেন পরমাংশ আর এক কথা বলতে গেলেন পরমহংস যিনি যিনি বৈষ্ণব তিনিই গুরু পরমহংস বৈষ্ণব তাকে চৌদ্দ ভবনের কোনো বস্তু দিয়ে খুশি করা যাবে না চোদ্দ ভবনের এমন কোনো বস্তু নাই যেটা এই পরমহংস জনকে আকর্ষণ করতে পারে চৌদ্দ ভবনের এমন কোন বস্তু নাই যে বস্তু গুরু বৈষ্ণবকে প্রলোভিত করতে পারে এটা নেই জন্ম হয়নি এখন পর্যন্ত তারা সর্বাঙ্গীন ভাবে কৃষ্ণচরণ অনুরক্ত এবং যারা তার চরণের সাহায্য গ্রহণ করবেন তারাও কৃতকৃতার্থ হবে তারাও সবাই কৃষ্ণ সেবায় অনুরূপ হবে সদ্গুরুর অনেক কথা তত্ত্ব আলোচনার ভাইটাল কথা যেটা মূল্যবান কথা সেটা বলা দরকার যেটা সরস্বতী ঠাকুর প্রায় বলতেন সেটা কি না যদি শিষ্য শিষ্যর হৃদয়তে শরণাগত শিষ্যের হৃদয়তে যদি তিনি অদক্ষ যে সেবার প্রত্যক্ষ অনুভূতি যদি সঞ্চালিত করতে পারেন তবে তিনি সদ্গুরু সদ্গুরু কাকে বলে যার কয়েক হাজার শিষ্য রয়েছেন তাকে সদ্গুরু বলা হবে যিনি শরণাগত শিষ্যের হৃদয়তে অপ্রাকৃত অধক্ষজ সেবার প্রত্যক্ষ অনুভূতি অধক্ষজ অনুভূতি সঞ্চালিত করতে সমর্থ তিনি হচ্ছেন সদ্গুরু সদ্গুরুর মহিমা স্বাস্থ্য বলে শেষ করতে পারে না যে কথা আলোচনা করতে গিয়ে গুরুতত্ত্বের এক মূল্যবান শ্লোকের কথা মনে পড়ল ছিল সনাতন গোস্বামীবাদ হরিভক্তি বিলাসে বৈষ্ণব স্মৃতি উদ্ধার করে গুরুতত্ত্বের যে ডেফিনেশন যে ব্যাখ্যা দিয়েছেন সেটা একটুখানি বলা কারণ সময় তো নয় আপনারা সময় দেননি বিস্তৃত ব্যাখ্যার সময় নাই আমাদের কাছে যেখানে বলছেন কৃপা সিন্ধু সুসম্পূর্ণ সর্বসত্যোপকার নিঃস্পৃহ সর্বত সিদ্ধ সর্ববিদ্যা বিশারদ সর্বসংশয় সংশ্চেতা অমলস গুরুরাহিত that is the complete definition of গুরুতত্ত্ব গুরুতত্ত্বের এরকম ডেফিনেশন আর নাই কিন্তু এই ব্যাখ্যা করতে গেলে সময় লাগে কয়েকটা গুরুত্বপূর্ণ কথা যেটা আপনাদের মৃত্যু পর্যন্ত মনে থাকতে পারে যদি আপনারা কিছু সেন্সিয়ারিটি থাকে সেই জন্য এই শ্লোকের ব্যাখ্যা বিস্তৃত না করে কিছু আলোচনা এমন করতে চাই যেটা কৌপা প্রায় বলতেন যে যে শ্লোক দিয়ে শুরু করলাম তাতে প্রথমেই শুরু করা হয়েছিল বদ্ধজীব কখনোই নিজের দোষ দর্শন করতে পারে না বদ্ধজীব অপরের দোষ দর্শন করে আর বদ্ধজীব যখন বদ্ধ অবস্থায় কোন শরণাগতির অভাবে কৃষ্ট থাকে সে অবস্থায় যখন গুরু গ্রহণ করে তখন গুরু বৈষ্ণবের মধ্যে হাজার দোষ বার করে দেয় গুরুর মধ্যে এই দোষ আছে শিল সরস্বতী ঠাকুর জানাচ্ছেন আমরা রূপবাদের চরণে ধুলে হতে চাই বারবার এই কথা বলছেন কেন বলে এই কথা বলছি এই কারণে যে আমাদের বদ্ধ অবস্থা আমাদের যে কদাকার স্বরূপ রয়েছে বিরূপে স্বরূপ ভাবি মোর মনো হ্যাঁ এই যে শ্লোক এটা সংস্কৃত সন্তোষী মহারাজ কীর্তন করেছেন বিরূপ বিরূপে স্বরূপ ভাবি মোর মন মায়াতে আকৃষ্ট হয় এখন যে আপনার স্বরূপ আছে সেই স্বরূপটা বাস্তব স্বরূপ নয় বেদান্ত থেকে আলোচনা করলে দেখা যায় তুমি যখন নিজের সৌন্দর্যটা দেখে দেখবার জন্য আয়নার সম্মুখে দাঁড়াও কি সুন্দর তুমি সাজুগুজু করেছো তখন যিনি তত্ত্ববিদ তিনি হাসেন এই মূর্খটা কি দেখছে আয়নাতে বলে নিজের রূপ দেখছে কাউকে আকর্ষণ করাবে তত্ত্ববিদ বলছে এটা মূর্খ এ কি দেখছে দর্পণে তোমার নিজের বিপর্যয় হয়েছে বলে কি বিপর্যয় হয়েছে সুন্দর দেখা যাচ্ছে বলে মূর্খ ভালো করে ধ্যান দাও তোমার বিপর্যয় হয়েছে তোমার ডান হাতটা বাঁ হাত হয়ে গেছে তোমার ডান চোখটা বাঁ চোখ হয়ে গেছে টোটালি রিভার্স কি দেখছো তুমি যে বস্তুগুলোর অস্তিত্ব থাকে না জগতে সেগুলো মিটিং ব্যস্ত হয়ে রইত কি তুমি বৈষ্ণবের সঙ্গ করবে কি তুমি মঠে আসবে কি তুমি তুমি অর্পণ করবে তোমার পক্ষে সম্ভব নয় সেই জন্য নিজের হৃদয়ের কদাকার কুৎসিত রূপটাকে কাটাবার জন্য আমাদের রূপবাদের ধুলি হতে হবে রূপবাদের ধুলি হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের যে কুৎসিত দর্শন কদাকার রূপ এটা পরিবর্তিত হয়ে আমি সুন্দর রূপ ধারণ করব যেটা বহুপাত বলতেন সুদর্শনের কৃপা করা দরকার যতক্ষণ পর্যন্ত এই মধ্যযুগগুলো সুদর্শনের কৃপা লাভ না করবে পদাকার কুচ্ছিত দর্শনে পড়ে থাকবে সে লাল কাপড়ে থাকুক সে সন্ন্যাস করতে থাকুক সে পরমাংশ হয়ে থাকুক that doesn't matter it matters little বাঞ্চা কল্প দুর্বস্ব কৃপা